প্রথম বিষয় হল সুন্না কি জিনিস সুন্নত কি জিনিস সুন্নতের এত্তেবা বলতে কি বোঝানো হয় সুন্নতের এত্তেবা সম্পর্কে কোরআন সুন্নায় কিরকম গুরুত্ব দেওয়া হয়েছে কি রকম নির্দেশনা দেওয়া হয়েছে আর সুন্নতের অনুসরণ না করলে সুন্নতের এত্তেবা না করলে অর্থাৎ তার বিপরীত যদি বেদাত করি তো ওই বেদাতের পরিণতি কি হইতে পারে এবং বেদাত বলতে কি বোঝানো হয় এই বিষয়গুলোই আমরা অল্প সময়ে সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমরা যারা এই মাহফিলে এসেছি এবং যারা আসি নাই বা যারা ইসলাম গ্রহণ করেছে বা করে নাই সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে এদের সবাইকে সৃষ্টি করেছেন কে একমাত্র আল্লাহ এদের সবাইকে সৃষ্টি করেছেন কে একমাত্র আল্লাহ রব্বুল আলমী কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে একমাত্র তার এবাদতের জন্য একমাত্র শব্দটা সব জায়গায় আমরা বাদ দিয়ে দিই খালি এই এটা বাদ দেওয়া যাবে না এটাই গুরুত্বপূর্ণ বিষয় একমাত্রটাই হল তাওহিদের বিষয় আর যখনই একমাত্র উঠে যাবে তখন সেখানে শয়তান সুযোগ খুঁজে তখন আস্তে আস্তে মানুষকে শির্কের দিকে এবং বেদাতের দিকে নিয়ে যায় এই জন্য সবসময় এই জায়গাগুলোতে আল্লাহ রব্বুল্লা আলমিন যেখানে একমাত্র ব্যবহার করেছেন আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে একমাত্র থাকবে তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের কে আমাদের রিজিকদাতা কে এই সব জায়গায় একমাত্র থাকতে হবে আমরা এবাদত করব কার একমাত্র আল্লাহ আচ্ছা আমরা এবাদতের ক্ষেত্রে এত্তেবা করব কার একমাত্র রাসুল সাল্লামের এখানেও কিন্তু একমাত্র থাকতে হবে এই জায়গায় আমরা অনেকে একমাত্র উঠাই ফেলি একমাত্র উঠানোর কারণে আমরা চারিদিকের বিভিন্ন পদ্ধতির বিভিন্ন ব্যক্তির বিভিন্ন তরিকার এত্তেবা শুরু করে দিই কিন্তু এত্তেবাটাও করতে হবে একজনের একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের তাহলে আল্লাহ রব্বুল আলমিন সব মানুষগুলোকে সৃষ্টি করেছেন কি জন্য একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করার জন্য এই কথাটা আল্লাপাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত সুরা আজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতটা মোটামুটি আমরা সবাই জানি কারণ বেশি বেশি এই আয়াতটা আমরা শুনে থাকি আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ওয়ামা ইল্লা আমি মানুষ এবং জিন জিন এবং মানুষ এই দুই মাখলুককে আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করার জন্য সুহান আল্লাহ এখানে আল্লাহ রব্বুল আলমিন ইল্লা দিয়ে বাক্যটা যেভাবে ব্যবহার করেছেন এটার অর্থ একমাত্র আল্লাহর এবাদতের জন্যই সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করতে হলে তিনটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে এক নম্বর জিনিস হলো এবাদত করব কার দুই নম্বর হইল এবাদত হবে কোন নীতিমালার ভিত্তিতে এবাদত কোনগুলা তিন নম্বর হলো এই আবাদত গুলা করব কার তরিকা এই তিনটা এবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এই তিনটা বিষয় ঠিক না করে আল্লাহর এবাদত পরিপূর্ণরূপে করা যায় না এই তিনটা বিষয় ঠিক করতে যদি কোনো ব্যক্তি এলোমেলো করে ফেলে এদিক সেদিক করে ফেলে তাহলে সে এবাদত করে ঠিকই কিন্তু এবাদতটা হয়ে যায় শয়তানের আল্লাহ পাক ইয়াসিনের মধ্যে বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কি তোমাদেরকে এই কথা বলে দিই নাই সতর্ক করি নাই তোমাদের সাথে কি আমি আল্লাহর এই চুক্তি ছিল না আল্লাহ শয়তান তোমরা শয়তানের কোন এবাদত করবে না তাহলে এবাদতটা মাঝে মাঝে শয়তানেরও হয়ে যায় এবাদত কখন শয়তানের হয় যখন এই তিনটি সূত্র তিনটি বিষয় ঠিক না করে কোনো ব্যক্তি এবাদত করা শুরু করে তখন এবাদতটা যথাযথ আল্লাহর না হয়ে এবাদতটা শয়তানেরও হয়ে যায় কাপের মুশ্রিকেরা যে সেরেক করে যে কুফর করে এই সেরেক কুপর গুলোকেও আল্লাহ রব্বুল আলমিন এবাদত বলছেন সুরাল কাপেরুনের মধ্যে আল্লাহবাক বলছেন আমি আবাদত করি না মা তোমরা যে সমস্ত বোধের এবাদত করো তাহলে যে সেরেকটা করে কুফরটা করে এটাকেও আল্লাহ রব্বুল আলমিন এবাদত বলছেন তাহলে এবাদতটা যথাযথভাবে হইতে হইলে এই তিনটি প্রশ্নের উত্তর ঠিক করে তারপরে আবাদত শুরু করতে হবে এক নম্বর প্রশ্নটা হলো যে আমি যে এবাদতটা করব এটা কার জন্য করব। এবাদতটা কার এবাদত যার করা হয় তাকে বলা হয় মাহবুদ যার এবাদত করা হয় তাকে বলা হয় মাহবুদ তাহলে আমাদের মাহবুদকে একমাত্র আল্লাহ রব্বুল আলমী এটা আগে ঠিক করে নিতে হবে যেই ব্যক্তি তার মাহবুদ ঠিক করতে পারে নাই এই লোকটা অসংখ্য মাহবুদের এবাদত করে কারণ সে এখনো তার মূল মাহবুদকে একমাত্র মাহবুদকে সে মাহবুদের পরিচয় সে এখনো খুঁজে পায় নাই এই জন্য যে মানুষটা আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করে অন্য কারো জন্য মান্যত করে অন্য কারো কাছে গিয়ে তার অবাধ মোচনের জন্য দোয়া করে এই মানুষটা এখনো তার প্রকৃত মাহবুদকে এখনো খুঁজে পায় নাই প্রকৃত মাহবুদের পরিচয় কোনো জানতে পারে নাই এই জন্য সেই অসংখ্য মাহবুদ নিয়ে ব্যস্ত আছে এই জন্য একজন এবাদতকারীকে একজন ইনসানকে প্রথম এক নম্বরে যেটা ঠিক করতে হবে যে আমার মাহবুদকে এই জন্যই ইমানের মূল বাক্যটা হল মানকানা যেই ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে উপরে এই লোকটা জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তাহলে ইল্লাল্লাহ ইমান ইমানের মূল বাক্য হলো লাহ এর অর্থ হলো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের হক আমার আর কোন মাবুদ নাই তাহলে মাহবুদ ঠিক করে নিতে হবে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনকে এখন এবাদত করব। কিন্তু এবাদত কি এবাদত কোনগুলা এবাদত চিনতে হবে এবাদত চিনার জন্য আল্লাপাক একটা নীতিমালা দিয়েছেন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন ওই জীবন ব্যবস্থাকে বলা হয় দিন ওই জীবন ব্যবস্থাকে বলা হয় দিন পৃথিবীতে অসংখ্য দিন রয়েছে তন্মত্ত থেকে আল্লাহর মনোনীত দিন কোনটা ওইটা খুঁজে তাকে বের করতে হবে ওইটা খুঁজে বের করতে না পারলে সে আল্লাহর এবাদত যথাযথভাবে করতে পারবে না তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের মনোনীত দিন কোনটা ইসলাম একমাত্র মনোনীত দিন আল্লাহ রব্বুল্লা আলমিনের একমাত্র মনোনীত দিন হইল ইসলাম এজন্য আমরা যদি বলি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম কি বলবেন ইসলাম এই জায়গায় গলত আছে আমরা যদি বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে আমরা অন্যান্য ধর্মগুলোকে অন্যান্য দিনগুলোকে আমরা স্বীকৃতি দিয়ে দিলাম যে ইসলাম হলো এক নম্বরে আর বাকিগুলা দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সবগুলোকে একটা সিরিয়ালের মধ্যে নিয়ে আসলাম কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমী সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলছেন ইসলাম আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকটে একমাত্র মনোনীত দিন হল ইসলাম সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন অনুসন্ধান করে অন্য কোন দিন মানতে চায় অন্য কোন দিন তালাশ করে ফালাইয়ুকবালামিনহ আল্লাহ রব্বুল আলমিনের নিকটে ওই দিন গ্রহণযোগ্য হবে না মানুষটা আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নজবিল্লা তাহলে বোঝা যায় ইসলাম হল একমাত্র দিন আর এই ইসলামের ভিতরেই আল্লাহর এবাদতের নীতিমালা খুঁজতে হবে আল্লাহর এবাদত কোনগুলা এটা খুঁজতে হবে ইসলামের বাহিরে আল্লাহর এবাদত খুঁজে পাওয়া যাবে না তাহলে দুই নম্বরে ঠিক করতে হবে এবাদত কোনগুলা আল্লাহর এবাদত কোন জিনিসগুলো এটা খুঁজতে হলে দিন খুঁজে বের করতে হবে আমার দিন কোনটা তিন নম্বরে আমার মাবুদও ঠিক হইল এবাদত খুঁজে পাইলাম কিন্তু এই এবাদত গুলো কার তরিকায় কার পদ্ধতিতে করব এটাও খুঁজে বাইর করতে হবে এটা খুঁজে বের করতে যদি না পারি তাহলে মাবুদও খুঁজে পাইলাম ঠিক এবাদতও খুঁজে পাইলাম কিন্তু এবাদত গুলো মূল বোধের জন্য করা হবে না এবাদতের তরিকা চিনতে এবাদতের পদ্ধতি চিনতে যদি ভুল করে বসি তাহলে এই আবাদত আল্লাহ রব্বুল আলমিনের নিকটে গ্রহণযোগ্য হবে না মাহবুদ চিনলাম এবাদতও চিনলাম কিন্তু কার তরিকায় কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এবাদতটা করব। এই তরিকা চিনতে যদি ভুল করি তাহলে আল্লাহর এবাদত যথাযথভাবে করা যাবে না এজন্য আমাদেরকে ঠিক করতে হবে যে আমি যত এবাদত করব। একমাত্র আমার মাহবুদ যিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য করব কিন্তু এবাদতের তরিকা কোনটা হবে এটা ঠিক করতে হবে আল্লাহ এই জন্য ইমান আনার সময় ইমানের অনেকগুলো বিষয়ের মধ্য থেকে এই বিষয়টাকে ইমানের মূল শাহাদার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন আল্লাহ ওয়া আন্না আল্লাহ রব্বুল আলমিনের তহিদের উপরে ইমান আনার পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন এই অংশটাও নির্ধারণ করে দিয়েছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আর আমি আরো সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহ রব্বুল আলমিনের রসুল এই অংশটাকে কালেমার ইমানের মূল অংশে পরিণত করা হয়েছে অর্থাৎ এবাদত করব একমাত্র আমার মহান রবের আর তরিকাটা হবে পদ্ধতিটা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 না এই জন্য আল্লাপাক এখানে মহব্বত শব্দ দিয়ে আল্লাহর এবাদত বুঝিয়েছেন আল্লাহ ইন আল্লাহ যদি আল্লাহর এবাদত করতে চাও আল্লাহর গোলামি করতে চাও তাহলে ওই এবাদতটা আমি নবীর এত্তেবা করে করতে হবে আমি নবীর এত্তেবার বাহিরে কোনো এবাদত করলে সেই এবাদত আল্লাহর গোলা আলমিন কবল করবেন না সেই আবাদত বাতিল মান আমিলা আমালান লাইসা আলাইহে কোন ব্যক্তি যদি এমন আমল করে যেই আমল আমি নবী করি নাই আমার সাহাবিরা করে নাই ওই পদ্ধতিতে আমি করি নাই আমার সাহাবিরা করে নাই ফাহুয়া রাদ্দুন সেই এবাদত বাতিল সেই এবাদত প্রত্যাখ্যাত হয়ে যাবে তাহলে সমস্ত এবাদত আল্লাহর এবাদতটা করতে হবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকায় পদ্ধতিতে এই তরিকাটার নামে হইল সুন্নত সমস্ত এবাদত এবাদতের ভিতরে ইমানও অন্তর্ভুক্ত আমল অন্তর্ভুক্ত দুটাই এবাদত এবাদত মানে খালি আমল না এবাদতের ভিতরে ইমানও অন্তর্ভুক্ত আমল অন্তর্ভুক্ত দুইটাই এবাদত এবং কোন ব্যক্তি জান্নাতে যেতে হলে তার ইমানও লাগবে আমলও লাগবে আল্লাপাক কোরআনে কারিমের যত জায়গায় জান্নাতের ওয়াদা করেছেন প্রত্যেকটা জায়গায় আল্লাপাক শুধু ইমান বলেন নাই আমলের কথা বলছেন জান্নাত সোরাল বাকারার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ইমান এনেছে এবং আমল সালেহ করেছে এই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন জান্নাত আল্লাহ রব্বুল্লা আলমিন এই মানুষগুলোর জন্য জান্নাত রেখেছেন সুহান তাহলে জান্নাত পেতে হলে ইমানও লাগে আমলে সলেও লাগে এই ইমানটাও এবাদত আমলে সলেটাও এবাদত সুতরাং ইমানটাও হইতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের এত্তেবা অনুসারে আমলটাও হইতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের এত্তেবা অনুসারে যেই ইমান নবী সাল্লাসাল্লামের ইমানের মতো হবে না সাহাবাই কেরামের ইমানের মতো হবে না ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না যেই আমল নবী সাল্লামের মতো হবে না নবী সাল্লাসাল্লামের সরাসরি স্টুডেন্ট সাহাবাই কেরামের মতো হবে না ওই আমলটাও আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে গ্রহণযোগ্য না ইমানটাও নবী সাল্লা সাল্লামের এত্তেবা অনুসারে হইতে হবে আমলটাও নবী সাল্লা সাল্লামের সুন্নতের এত্তেবা অনুসারে হতেই হবে এই নবী সাল্লামের পদ্ধতিটার নাম হইল সুন্নত নবী সাল্লামের ইসলামের যেই পদ্ধতি যেই তরিকা যেই সিস্টেম এটার নাম হল সুন্নত সুন্নত একটি ব্যাপক বিষয় সন্ন্যত বলতে অনেকগুলো জিনিসকে অন্তর্ভুক্ত করা হয় সন্ন্যত এই শব্দটা শব্দটা ছোট কিন্তু এটার ভিতরে দুনিয়ার অনেকগুলো জিনিস মানে অনেকগুলো এবাদত অনেকগুলো আমাল অনেকগুলো ইমানি বিষয় সুন্নতের সাথে জড়িত আমরা আকেইদার ক্ষেত্রে বলে থাকি আহালুসন্না ওয়াল জামাত আহালুসন্না এখানে আহল সুন্না মানে আকেইদার আকেইদার দিক থেকে সুন্নতের অনুসারী অর্থাৎ নবী সাল্লাম এবং নবী সাল্লামের সাহাবিরা যেই আকিদা পোষণ করেছেন যেই বিশ্বাসগুলো পোষণ করেছেন এই গুলোর নাম সুন্নত সুন্নত বললে আকিদাকেও বোঝায় এজন্য যুগে যুগে অনেক ওলামায় কেরাম আকিদার বই লিখেছেন বইয়ের নাম হলো কিতাব সুন্না সুন্নার বই এই সুন্নতের বই মানে আকিদার বই আকিদার আরেক নাম সন্না আকিদার আরেক নাম সন্না সন্ন্যত বললে একজন মুসলিমের আকিদাকে বোঝানো হয় বিশুদ্ধ আকিদা যেই আকিদা মা আনা আলাইহে ওয়া আসহাবি নবী সাল্লাম যেখানে বলছেন যে আমার উম্মত অসংখ্য ফেরকা বিভক্ত হবে সেই ফেরকা গুলোর মধ্য থেকে কুল্লুহুম ফিন্নার ইল্লা যাবে একটি মাত্র মিল্লাত নাজাদ পাবে সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন ওইটা কোনটা নবী সাল্লাম বলেন মা আনা আলাইহে ওয়া আমি এবং আমার সাহাবিরা যেই আকিদার উপরে যেই বিশ্বাসের উপরে আছি এই আকিদা বিশ্বাসের উপরে যারা থাকবে সেটাই হলো সে নাজাদ প্রাপ্ত মিল্লাত এই নাজাদ প্রাপ্ত মিল্লাত তার আরেক নাম হলো আহালো সন্না এখানে সন্না মানে বিশুদ্ধ আকিদা তাহলে সুন্নতের আত্মাবা করা মানে বিশুদ্ধ আকিদার আত্মাবা করা আবার সুন্নত মানে হাদিস নবী সাল্লামের যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে একসাথে সুন্নত বলা হয় যেমন হাদিসের কিতাবগুলো দেখবেন কিতাব হলো হাদিসের কিন্তু নাম হলো সুনান সুনানে আবু দাউদ সুনান আন্নাসাই সুনান ইবনে মাজা এরকম কিতাবের নাম আছে না নাম হলো সুনান কিতাবের নাম হলো সুনান সুনানে আবু দাউদ তা আবু দাউদের ভিতরে যেগুলো আছে এগুলো কি হাদিস না সুনত জি এগুলা সবগুলার নাম হলো হাদিস এটা হাদিসের একটা কিতাব কিন্তু নাম রাখা হয়েছে সুনান সুন্নতের বহুবচন সুনান অর্থাৎ হাদিসেরই আরেক নাম সুন্নত জন্য যুগে যুগে ওলামাই কারাম আহলুসন্না বল জামাতের আকেইদাকে আহলুসন্নাটাকে অনেকগুলো নামে যুগে যুগে ওলামাই কারাম ব্যবহার করতেন আহলুসন্নার আরেক নাম আহলুল হাদিস আহলুসন্নার আরেক নাম আহলুল জামা এরকম বিভিন্ন নামে আহলুসন্নারা যুগে যুগে পরিচিত ছিলেন এই সবগুলো একটা আরেকটার পরিপূরক একটা আরেকটার কে বুঝায় সন্না বললে হাদিস বুঝায় এই জন্য কিতাবের নাম সুনান কিন্তু কিতাব হলো হাদিসের কিতাব সন্না বললে নবী সাল্লাহ আলহিম যেই আমলগুলো নিয়মিত প্রতিনিয়ত করতেন যেগুলো নবী সাল্লা সাল্লামের সিরাত নবী সাল্লাহ সাল্লামের আখলাখ এবাদতের ক্ষেত্রে মামালাতের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে এই সবগুলাকেও বলা হয় সন্ন্যত অর্থাৎ সন্ন্যত শব্দটা এক ব্যাপক এক শব্দ যেটার ভিতরে আকিদা অন্তর্ভুক্ত যেটার ভিতরে সমস্ত আমাল অন্তর্ভুক্ত যেটার ভিতরে নবী সাল্লামের সমস্ত হাদিস অন্তর্ভুক্ত যেটার ভিতরে নবী সাল্লামের আখলাক অন্তর্ভুক্ত যেটার মধ্যে নবী সাল্লামের মহাবালাত অন্তর্ভুক্ত এই সবগুলাকে যে জিনিসটি বোঝায় সেটা হলো সন্না আমরা যেটাকে বাংলাদেশের পরিভাষায় সুন্নত নামে আমাদের কাছে পরিচিত এই সুন্নতের এত্তেবা করা লাগবে এখন আসি আমরা এত্তেবাটা কি জিনিস জীবনের সর্বক্ষেত্রে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে মামালাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে সন্ন্যতের এখন সন্ন্যতের এত্তেবা কিভাবে করা হবে এত্তেবা মানি হলো আল্লাপাক কোরআনে কারিমে কিন্তু এত্তেবা করতে বলছেন আমরা যে আয়াতটা বললাম সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত এখানে কিন্তু আল্লাপাক বলছেন ফাত্তাবে তোমরা আমার এত্তেবা করো এত্তেবা করার নির্দেশ দিচ্ছেন এত্তেবাটা কিভাবে হয় এত্তেবা করার জন্য কিছু নীতিমালা বুঝতে হয় নীতিমালা জানতে হয় না হয় নবী সালামের সুন্নতের এত্তেবা হয় না অসংখ্য মানুষ সুন্নত পালন করতে চায় কিন্তু সুন্নত পালন নসিব হয় না মানে মন থেকে ইচ্ছুক উনি সুন্নত অনুযায়ী চলবেন সুন্নত অনুযায়ী আমল করবেন কিন্তু আমলটা সুন্নতি নসিব হয় না কারণ উনি সুন্নতের এত্তেবা বুঝেন নাই এত্তেবা না বুঝার কারণে সুন্নত অনুযায়ী চলতে চান কিন্তু চলাটা নসিব হয় না একটি প্রসিদ্ধ হাদিস আবদুল্লাহ মাসুদ আল্লাহ এবং আবু মুসা দুইজনে কুফানগরীতে থাকতেন আবদুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা যখন সকালবেলা সলাতুল ফজরে আসতেন ইমামতি করার জন্য ওই মসজিদের মুসল্লি ছিলেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই বড় ধরনের মুফাসসির সাহাবি বড় মুহাদ্দিস সাহাবি বড় ফকি সাহাবি আবদুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্ররা বাহিরে এসে বসে থাকতেন যখন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ মসজিদের দিকে যাবেন যাওয়ার সময় আসার সময় কিছু দিন শিখবেন মাসালা শিখবেন সোহান আল্লাহ সব ছাত্ররা ফজরের সময় বাহিরে বসে আছে আবু মুসা আশারি রাজি আল্লাহ রাগান্বিত অবস্থায় উনিও আসলেন বাহিরে ওই জায়গায় সবাই আবু মুসা আশারি রাজি আল্লাহ তালুকে দেখে হতবাক যে উনি মসজিদে না গিয়ে উনি আবদুল্লাহ বিন মাসুদের বাড়িতে কেন বসে আছেন মাসুদ বের হলেন বের হয়ে দেখে মুসা বাইরে বসে আছে মাসুদ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি এখানে কেন আবু মুসা আশারি রাজি আল্লাহ বললেন আমি একটু আগে মসজিদে গিয়েছিলাম মসজিদের মধ্যে গিয়ে দেখলাম কিছু মানুষ মসজিদের মধ্যে বসে বসে সুন্নতের বিপরীত কাজ করতেছে আমি আল্লাহর নবীর একজন সাহাবি দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর নবীর সুন্নতের খেলাপ কাজ হবে এটা আমি সহ্য করতে পারি নাই এজন্য আমি বের হয়ে চলে আসছি আব্দুল্লাহ মাসুদ বললেন আপনি দিলেন না কেন খেলাপ কাজ হচ্ছে আপনি মসজিদে বাধা দেন নাই কেন আবু মুসা বলেন আমি তো এখানে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নাই আমি এখানকার একজন সাধারণ মুসল্লি এই জন্য আমি বাধা দি নাই আপনি এখানে প্রশাসনিক দায়িত্বে আছেন আপনি এই সুন্নতের বিপরীত বেদাতের ব্যাপারে বাধা দিবেন মাসুদ জিজ্ঞাসা করলেন আপনি কি সুন্নতের খেলাপ কাজ দেখলেন বললেন আমি মসজিদে গেলাম মসজিদে গিয়ে দেখি ফজরের জামাত এখনো শুরু হয় নাই জামাতের অপেক্ষায় মুসল্লিরা বসে আছেন এমন সময় কিছু মানুষ মনে করলো এইভাবে সবাই মসজিদের মধ্যে বিক্ষিপ্ত বা আমল করতেছে তখন এদেরকে হালাকা করে এখানে দশ বারো জন এখানে দশ বারো জন এখানে দশ বারো জন মসজিদের মধ্যে বিভিন্ন হালাকায় বসাই দিলেন হালাকার মধ্যে বসে বসে প্রত্যেক হালাকায় একজন একজন করে নেতৃত্ব দিতেছেন নেতৃত্ব দিয়ে বলতেছেন একশো বার সবাই সোহান আল্লাহ বলেন সবাই গনে গনে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ একশো বার বলতেছে আবার বলতেছেন সবাই একশো বার আলহামদুলিল্লাহ বলেন সবাই গনে গনে একশো বার আলহামদুলিল্লাহ পড়তেছে সবাই একশো বার আল্লাহ আকবার বলেন সবাই একশো বার গনে গনে আল্লাহ আকবার বলতেছে সবাই একশো বার লাহ বলেন সবাই একশো বার লাহ বলতেছে সবাই একশো বার সোহান আল্লাহ বলেন সবাই গনে গনে একশতবার সোহান আল্লাহ বলতেছে কাজ হলো এটা কাজটা কিন্তু কত সুন্দর কাজ অনেক সুন্দর কাজ না খুবই সুন্দর কাজ মসজিদে সবাই আলো বসে দিছে এদেরকে এক জায়গায় একত্রিত করে একজনের নেতৃত্বে জিকির করাইতেছে এবং প্রত্যেকটা জিকির সুন্নতি জিকির কোন বাঙ্গাসুরা জিকির না মানে লা ইলাহ বাঙ্গে নাই কাটে নাই পুরা লাইল্লাহর জিকির করাইতেছে আবার সোহান আল্লাহর জিকির করাইতেছে আলহামদুলিল্লাহর জিকির করাইতেছে আল্লাহ আকবরের জিকির করাইতেছে জিকির গুলো সব সন্ন্যতি জিকির কিন্তু একজন নেতৃত্ব দিচ্ছে জামাতবদ্ধ করাইতেছে অর্থাৎ জিকির হলো এনফেরাদি আবাদত এনফেরাদি আবাদতটা জামাতি ভাবে করাইতেছে এখানে সুন্নতের খেলাপ কাজটা করতেছে কারণ এখানে জিকির করবে সবাই আলাদা আলাদা একা একা একা নামাজ জামাতে পড়লে গুণা হয় আবার জামাতের নামাজ একা পড়লে গুণা হয় যেই এবাদত একাকি সেটাকে জামাতে করলে গুণা হয় যেই এবাদত জামাতবদ্ধ সেটাকে একাকি করলে গুণা হয় ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত পরস দুই রাকাত সুন্নত একা একা পড়তে হয় আর দুই রাকাত পরস জামাতে পড়তে হয় এখন দুই সুন্নত কে যদি কেউ জামাতে পড়ে সাওয়াব বেশি হবে না গুণা হবে গুণা হবে এখন যদি কেউ বলে অসুবিধা কি আমরা জামাতে পড়ছি জামাতে পড়লে পঁচিশ গুণ সাতাশ গুণ বেশি ফসিল তা আমরা তো জামাতে পড়লাম একাকি না পড়ে জামাতে পড়ছি আল্লাহ রসুল কি কোনো হাদিসে নিষেধ করছে খবরদার ফজরের দুই রেখা সুন্নত জামাতে পড়িও না এরকম হাদিস আছে এরকম নিষেধাজ্ঞ নেই তাহলে অসুবিধা কি আমরা তো বেশি ফজিলতের কাজ করছি এই সাহাবাই কারাম তাবেইন একরাম এখানে বসে বসে যে কাজটা করতেছিলেন এই কাজটা কিন্তু খুবই সুন্দর কাজ কিন্তু আবু মুসা শারিরা দিয়ে আল্লাহ বললেন আমার নবীর সন্ন্যতের খেলাপ কাজ করতেছে বেতাতে কাজ করতেছে আবদুল্লাহ গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমার রসুল মারা গেছেন এখনো আমার রসুলের কাপড় গুলো পুরাতন হয় নাই লামতগুলা সিয়া বহু আমার রসুলের কাপড় গুলো এখনো নতুন রয়ে গেছে এখনো ছিঁড়ে নাই আমার রসুল যে পাত্রগুলো গ্লাসগুলো থালা বাসনগুলো ব্যবহার করছেন এগুলো এখনো ভাঙ্গে নাই অর্থাৎ আমার রসুল মারা গেছেন বেশি দিন হয় নাই এই অল্প সময়ের ভিতরে তোমরা আমার নবীর সন্ন্যত ছেড়ে দিয়ে বেদাতের দিকে চলে গেছো তখন ওই মানুষগুলো বলে উঠলেন আমরা তো আমরা তো ভালো ছাড়া অন্য কোন উদ্দেশ্য আমাদের ছিল না আমরা তো ভালো উদ্দেশ্যে বরং সুন্নত পালন করার জন্য আমরা কাজটা করছি আমরা তো খারাপ কিছু করিনি আমাদের উদ্দেশ্য সৎ আমাদের নিয়ত সৎ আমরা ভালো উদ্দেশ্যে আমরা এই কাজটা করছি যে মানুষ সব বিক্ষিপ্ত বসে রয়েছে এদেরকে আনি আনি জিকির করাইতেছি এটা তো ভালো উদ্দেশ্যে করতেছি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন কাম মুরিদিন কত মানুষ ভালো উদ্দেশ্যে কাজ করে কিন্তু উদ্দেশ্যটা ভালো হয় না উদ্দেশ্য ভালো ভালো উদ্দেশ্যে করতে চায় কিন্তু সঠিকভাবে না জানার কারণে কাজটা সঠিক হয় না এজন্য অনেকেই সুন্নত মানতে চায় বাংলাদেশে একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যিনি বলে যে আমি সুন্নত মানতে চাই না এরকম মুসলমান পুরা বাংলাদেশে খুঁজে পাবেন না প্রত্যেকটা মুসলিম ভাই বোন সুন্নত পালনে আগ্রহী সবাই কয় আমি সুন্নত মানতে চাই সুন্নত অনুযায়ী চলতে চাই কিন্তু সবার উদ্দেশ্য সব কিন্তু সুন্নতটা কেমনে মানতে হয় সুন্নতের এত্তেবাটা কেমনে করতে হয় এটা না বুঝার কারণে বেদাত করেও মনে করে সুন্নত পালন করতেছে সে যদি জানতো এটা বেদাত তাকে অনেক চেষ্টা করে টাকা পয়সা দিয়েও তাকে এটা করানো যাইত না সে মনে করতেছে এটা সুন্নত এটা ভালো কাজ করতেছে খারাপ না কিন্তু সে সঠিক এত্তেবা বুঝে নেই এখন আমরা আসি এত্তেবাটা বোঝা খুব জরুরি প্রথম এত্তেবা বুঝতে হলে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাহ যেখানে যে কাজ করেছেন সেখানে সেই কাজ করার নাম এত্তেবা যেখানে যে কাজ করেন নাই সেখানে সেই কাজ না করার নাম এত্তেবা যেখানে করেছেন সেখানে করার নাম কথা বলেন না বুঝতেছেন আমার যেখানে যে কাজ করেছেন সেখানে করার নাম এত্তেবা যেখানে যে কাজ করেন নাই সেখানে সেটা না করার নাম এত্তেবা তাহলে এত্তেবাটা দুইভাবে করতে হয় কোন জায়গায় করলে এত্তেবা হয় কোন জায়গায় করা থেকে বিরত থাকলে এত্তেবা হয় কোন জায়গায় করলে এত্তেবা কোন জায়গায় না করলে এত্তেবা হয় আল্লাপাক সৌরা আল হাসরের সাত নম্বর আয়তে এই কথাটা এত্তাবার সংজ্ঞাটা আল্লাপাক দিচ্ছেন আমার রসুল তোমাদেরকে যা করার জন্য নির্দেশ দেন আমার রসুল তোমাদেরকে যা করতে বলেন যা ধরতে বলেন সেটা শক্ত করি দর আমার রসুল তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেন যেটা থেকে দূরে থাকতে বলেন ফান্তাহ সেটা থেকে দূরে থাকো সেটা ছেড়ে দাও তাহলে সালামের যেখানে করতে বলছেন করেছেন করার অনুমোদন দিয়েছেন করার জন্য সরিয়া হিসাবে নির্ধারণ করেছেন সেখানে করার নামের তেবা যেখানে করেন নাই করার জন্য নিষেধ করেছেন সরিয়া হিসাবে নির্ধারিত করেন নাই সেখানে না করার নাম এত্তেবা যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়ে থাকি আমরা এই আজান দেওয়ার নাম নবী সাল্লামের এত্তেবা কিন্তু ঈদের নামাজে বছর দুই ঈদের নামাজ পড়ি ঈদের নামাজে আজান দিই না জানাজার নামাজে আজান দেওয়া হয় না এখানে আজান না দেওয়ার নাম এত্তেবা ঈদের নামাজে আজান না দেওয়ার নাম জানাজার নামাজে আজান না দেওয়ার নাম এত্তেবা এখন যদি আমি বলি আজান দেওয়া তো ফজিলতের কাজ আজান দেওয়া তো ভালো কাজ তাহলে আমি ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি আজান দিলে কি গুণা হয় আজান তো ফজিলতের কাজ বরকতের কাজ আমি ঈদের নামাজে আজান দিই অসুবিধা কি আল্লাহ রসুলকে কোন হাদিসে নিষেধ করছেন খবরদার ঈদের নামাজে আজান দিও না এরকম কোন হাদিস আছে এরকম নিষেধাজ্ঞা নেই তাহলে আমি আজান দিলাম অসুবিধা কি এই অসুবিধাটাই হলো আমার রসুলের এত্তেবা হয়নি যেখানে নবী সাল্লাম আজান দিয়েছেন দিতে বলছেন সেখানে দেওয়ার নাম এত্তেবা যেখানে দিতে বলেন নাই দেন নাই দেওয়ার অনুমোদন দেন নাই সরিয়া হিসাবে নির্ধারণ করেন নাই সেখানে না দেওয়ার নাম এত্তেবা আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেছেন অসংখ্য জায়গায় আরাফার ময়দানেও দোয়া করেছেন মিনায় দোয়া করছেন মুজদালিফায় দোয়া করছেন জামারার মধ্যে পাথর নিক্ষেপের সময় নবী ইসলাম দোয়া করছেন বাইতুল্লাহ তাওয়াফের সময় দোয়া করেছেন নবী সাল্লু আলাইসাল্লাম ফরজ নামাজের পরে অনেকগুলো জিকির আসকার দোয়া করেছেন নবী সাল্লাম খোদবার মধ্যে দোয়া করেছেন নবী সাল্লাম বিভিন্ন জায়গায় দোয়া করেছেন কিন্তু যেই জায়গায় যেই পদ্ধতিতে দোয়াটা করেছেন সেই জায়গায় সেই পদ্ধতিতে দোয়া করার নাম এত্তেবাহ নবী সাল্লাম সব জায়গায় একইভাবে কিন্তু দোয়া করেন নাই দোয়া করছেন সব জায়গায় কিন্তু দোয়াটা সব জায়গায় একই পদ্ধতিতে নবী সালাম করেন নাই কোন জায়গায় নবী সালাম হাত তুলছেন হাত তুলতে তুলতে বগলের শুভ্রতা দেখা গেছে আবার কোন জায়গায় নবী সালাম দোয়া করছেন হাত তোলেন নাই এরকম হয়েছে না কোন জায়গায় নবী সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছেন কোন জায়গায় নবী সাল্লাম বসে বসে দোয়া করছেন তাহলে যে জায়গায় নবী সাল্লাম বসে বসে দোয়া করছেন সেখানে বসে বসে দোয়া করার নাম এত্তেবা যেখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছেন সেখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করার নাম এত্তেবা যেখানে নবী সাল্লাম হাত তুলে দোয়া করেছেন সেখানে হাত তুলে দোয়া করার নাম নবী সাল্লামের এত্তেবা সুন্নতের এত্তেবা যেখানে হাত তোলেন নাই সেখানে হাত না তুলে দোয়া করার নাম হলো সন্ন্যতের এত্তেবা এখন যদি কেউ মিয়া হাত তুললে অসুবিধা কি আমি আমার আল্লাহর কাছে চাইতেছি আমি হাত তুললাম সমস্যাটা কোথায় সমস্যা এক জায়গায় সেটা হলো আমার নবী ওই ভালো কাজটা বুঝতেন জানতেন কিন্তু আমার নবী করেন নাই আমার নবী রাত্রেবার জন্য পাইতেছি না না হয় পাইতাম আমি ওই দিন এক মাহফিলে গেছি কয় হুজুর ওয়াজ মাহফিলে এত কষ্ট করে আসছি ওয়াজ মাহফিলের শেষে একটা লম্বা মোনাজাত ধরবেন আধা ঘন্টা মোনাজাত ধরবেন ওই মোনাজাতের মাধ্যমে আমাদের সবার চোখের পানি ফেলে দিবেন তাহলে ওয়াজ মাহফিলে আসাটা আমাদের সার্থক হবে আমাদের কাছে খুব মজা লাগবে কিন্তু যদি ওয়াজ মাহফিলের শেষে একটা আধা ঘন্টার লম্বা মোনাজাত না করেন না দেন চোখের পানি না ফেলান তাহলে তো ওয়াজ মাহফিলে আসে আমাদের কাছে ফাংসা ফাংসা মনে হয় তো ওয়াজ মাহাপিলে আসলাম একটা লম্বা মোনাজাত হলো না চোখের পানি ফালাইতে পারলাম না তো আজ পেলে আসলাম মনে হলো যে ভাত খাইছি পানি খাইনি ভাত খাই শেষে দিয়ে পানি না খাইলে যেরকম লাগে যে মনে হয় যে ওয়াজ মাহফিল সব শুনছি ভালো ভালো জিনিস কিন্তু শেষে দিয়ে কাজটা ভালো হয়নি আমি বললাম আমার মুরব্বীরা শোনেন আমিও খুব পছন্দ করি এটা আমার কাছেও খুব মজা লাগে ওয়াজ মাহফিলের শেষে যদি আধা ঘন্টা না এক ঘন্টার একটা মোনাজাত করতে পারে যে হুজুরের মোনাজাত যত সুন্দর ওই হুজুরের হাদিয়া তত বেশি হুজুরের হাদিয়া নির্ভর করে মোনাজাতের উপরে তাহলে আমি যদি আধা ঘন্টা না এক ঘন্টা যদি মোনাজাতটা করতে পারি আমার কাছে আরো বেশি মজা আমি যদি চোখের পানি পালাইতে পারি কালকেই পুরা এলাকায় সবাই বলবে এক হুজুর যে ঢাকা থেকে আসছিল এমন দোয়া করছে সবার চোখের পানি ফালাই দিছে চোখের পানি বাইর করে ফেলছে এই হুজুর এই হুজুরের আরো আনো তাহলে এক ওয়াজে আরো দশ ওয়াজের দাওয়াত পাওয়া যাবে তাহলে কি আমার লাভ না ক্ষতি তাহলে এত লাভ বোঝার পরেও আল্লাহর মুরব্বীরা আমার মাফ করে দিবেন আমি পাইতেছি না কারণ হলো আমার নবী জীবনে শত শতবার ওয়াজ মাহফিল করছেন আমার নবীর পুরা জিন্দিগিটাই ওয়াজের মধ্য দিয়ে কাটছে এমন কোন দিন এমন কোন সময় যায় নাই আমার নবী ওয়াজ করেন নাই কিন্তু আমার নবী ওয়াজ করার পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে লম্বা মোনাজাত সাহাবিদেরকে নিয়ে জীবনে একবারের জন্য করেন নাই সুতরাং আমি যদি করি তার অর্থ হলো আমার নবীর চাইতে আমি বেশি বুঝে গেছি আমার নবী এই ভালো কাজটা বুঝে নাই মানুষের ধরে একটু কান্দাইতে পারলে লম্বা মোনাজাতটা করতে পারলে উপকারটা বেশি হইতো এই কথাটা আমার নবী বুঝতে পারেন নাই নাউজুবিল্লা আমি বেশি বুঝে গেছি অথবা আমার নবী সাল্লাসাল্লামের আমল তাকে দিন পরিপূর্ণতার আমল মনে করি নাই যে কিছু খালি রয়ে গেছে আমি সেটা পরিপূর্ণ করাই দিছি এজন্য দেখবেন আমাদের দেশে অনেক ওলামাইকরামদেরকে শুধু দাওয়াতে দেওয়া হয় দোয়া করার জন্য কয় হুজুর উনারে তো দাওয়াত দিছি খালি শেষে দিয়ে একটু দোয়া করবো মুনাজাত করি মানে উনার দাওয়াতটাই হলো এই কাজের উদ্দেশ্যে আমার নবী জীবনে এই কাজের উদ্দেশ্যে কোন জায়গায় গেছেন তা এফে গেছেন একটা মোনাজাত করার জন্য এরকম শুনছেন কোনদিন নবী সাল্লাম দূরে কোন এক নগরীতে গেছেন সবাই নিয়ে একটা দোয়া করে দিবেন এরকম ঘটছে কোনদিন তাহলে নবী সাল্লামের যদি এত্তেবা করি তাহলে নবী সাল্লাম যেখানে যে অবস্থায় দোয়া করছেন যেমন তাওয়াফের মধ্যে দোয়া করার সময় আপনি হাজরা আসওয়াদের আগে রুকনে ইয়ামেনি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত দোয়া করবেন দোয়া করতে হয় না কি হজে যান নাই কেউ ওমরা যান নাই হাজরা আসওয়াদ থেকে আগে রুকনে ইয়ামেনি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত দোয়া করতে হয় রব্বানা দুনিয়া হাসানা এই দোয়াটা হাঁটতে হাঁটতে করা লাগে এই দোয়া করতে হয় হাঁটতে হাঁটতে আপনি তাওয়াপ করতেছেন হাঁটতে হাঁটতে যদি বলেন যে আরে মিয়া হাঁটতে হাঁটতে দোয়া করা বেয়াদবি আমি এক জায়গায় একটু বসি সুন্দর করে তারপরে হাত তুলি তারপরে আমি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা বলি সন্ন্যতের একটা হবে এখানে হাঁটতে হাঁটতে দোয়া করাটাই সুন্নতের এত্তেবা খোদ্বার মধ্যে খোদ্া দিতে দাঁড়াইছেন দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন যদি বলেন আমি এখানে একটু বসি দোয়া করি সুন্নতের এত্তেবা হবে না নামাজের ভিতরে দোয়ায় মাসুরা পড়তেছেন বৈঠকের মধ্যে বসে বসে যদি কর না আমি খোদ্বার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি আরাফাতের ময়দানে মিনাতে তাওয়া করতে গিয়ে আমি হাঁটতে হাঁটতে দোয়া করছি এখানে আমি বসে বসে কেন করবো তাহলে কি সুন্নতের এত্তাবা হবে খেয়াল রাখতে হবে যেই এবাদত নবী সাল্লাম যেখানে যে অবস্থায় করেছেন সেটার নাম যেখানে যে অবস্থায় করেন নাই সেখানে সেটা না করার নাম এত্তাবা দুই নম্বর সূত্র এত্তেবা করতে হলে ছয়টা জিনিস খেয়াল রাখতে হয় সংক্ষেপে বলবো ছয়টা জিনিস খেয়াল রাখতে হবে এত্তেবা করতে হলে কয়টা জিনিস ছয়টা জিনিস খেয়াল রাখতে হয় নবী সাল্লাহ ইসলামের সন্ন্যতের আত্মাবা করতে হলে এক নম্বরে খেয়াল রাখতে হয় আর সবব সববের দিকে কারণের দিকে খেয়াল রাখতে হয় কিসের দিকে কারণের দিকে কারণটা কি একজন আসে জিজ্ঞাসা করে হুজুর মাগরীবের নামাজের প্রথম দুই রাখাতে জোরে জোরে কেরাত পড়েন এসার নামাজের প্রথম দুই রাখাতে জোরে জোরে পড়েন পরের দুই রাখাতে আস্তে আস্তে কেন পড়েন মাগরীবের এক রাখাতে আসতে পড়েন কেন এখানে তিন রাখাতে জোরে জোরে পড়লে অসুবিধা কি এসার সাড়ে রাখাতে জোরে জোরে পড়লে অসুবিধা কি দুই রাখাতে জোরে পড়েন আর দুই রাখাতে আসতে আসতে কেন প্রশ্ন না এটা এটার উত্তর কি বলেন তো দেখি উত্তর হইল একটা এখানে আর কোনো কারণ নাই এখানে একটাই কারণ আল্লাহ রসুল সাল্লাম প্রথম দুই রাকাতে জোরে ফুটছেন পরের দুই রাকাতে আসতে ফুটছেন মাগরেবের প্রথম দুই রেখাতে জোরে পড়ছেন পরের এক রেখাতে আস্তে আস্তে পড়ছেন কারণ একটাই যে আল্লাহ রসুল সাল্লাম জেমনে করেছেন ওই নবী সালামের এত্তেবার জন্যই আমরা সেভাবে করি আর কোন কারণ এখানে তাহলে কারণে কারণে মিল থাকতে হবে কারণে কারণে মিল না থাকলে সুন্নতের এত্তেবা হয় না এক নম্বরে কি করতে হবে কারণে কারণে মিল থাকতে হবে যে নবী সাল্লাহ ইসলাম যেভাবে করেছেন ওই কারণে আমি এইভাবে করি কেউ যদি মিয়া আপনি এখানে মোনাজাত করলেন না কেন আমার রসুল করেন নাই ওই কারণে করি করিনি এখানে করলেন কেন আমার রসুল করছেন এই জন্য করছে এই কারণে কারণে মিল থাকতে হবে এটা হলো এক নম্বর সূত্র আপনার এত্তেবা করতে হলে দুই নম্বরে মিল থাকতে হবে জিন্সের দিক থেকে জিন্স মানে প্রকরণ জিন্স মানে একই ধরনের একই প্রজাতির মিল থাকতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লাম যে যে জিনিস দিয়ে কোরবানি করেছেন কোরবানির অনুমোদন দিচ্ছেন আমি আপনি সেগুলা দিয়ে কোরবানি দিতে হবে এর বাহিরে অন্যগুলা দিয়ে কোরবানি দেওয়া যাবে না গরু দিয়ে কোরবানি দিবেন মহিষ দিয়ে দিবেন ওট দিয়ে দিবেন ছাগল দিয়ে দিবেন ভেড়া দিয়ে দিবেন তুম্বা দিয়ে দিবেন এখন আমি যদি কেউ গোড়া দিয়ে কোরবানি দিব দেওয়া যাবে গোড়া তো গরুর মতোই কি বলেন অথবা যদি আমি বলি যে আমি একটা বড় মুরগি যেটা একবার খাসির সমান খাসির সমান মুরগি আছে না এখন বড় বড় মুরগি একটা মুরগি দিয়ে খাসির সমান মুরগি আমি এটা দিয়ে কোরবানি দেবো দেওয়া যাবে আপনি যদি বলেন যে হুজুর আপনি যে করলেন এই মুরগি দিয়ে কোরবানি দেওয়া যাবে না এটা দলিল দেখান হাদিসটা দেখান আল্লাহ রসুল কোথায় নিষেধ করছেন যে খবরদার বড় মুরগি হলেও কোরবানি দিও না এরকম হাদিস আছে না তো করা যাবে না কেন জিনসে জিনসে মিলে নাই আমার রসুল সাল্লাম যে যে জিনিসগুলো কোরবানি করেছেন করার অনুমতি দিয়েছেন করার নির্দেশনা দিয়েছেন ওইগুলার সাথে আমার এটা মিলে নাই একই রকমের হয় নাই একই রকমের হয় নাই এই জন্য এটা করা যাবে না তাহলে এই জিন্সের দিক থেকে মিল থাকা এটার নামও এত্তেবা তিন নম্বর কদরে কদরে মিল থাকা কদর মানে পরিমাণ পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে প্রতিদিন জোহরের নামাজ পড়ি চার রাকাত শুক্রবারে জুমার নামাজ পড়ি কয় রাকাত দুই রাকাত যদি বলি শুক্রবারে তো নামাজ আরো বেশি হওয়ার কথা প্রতিদিন চার রাকাত হলে আজকে আট রাকাত হওয়ার কথা উল্টা আরো দুই রাকাত কমে গেছে তো দুই রাকাত পড়ার কারণ কি উত্তর কি আমার নবী সাল্লা সাল্লাম দুই রাকাতে পড়েছেন দুই রাকাতে শিখাইছেন ওই দুই রাকাত যেই পরিমাণ ওই পরিমাণে পরিমাণে যদি মিল্লা থাকে আমার নবীর আত্মা হবে না কদরে কদর যেখানে যে পরিমাণে বাদত নবী সাল্লা সাল্লাম করেছেন করার নির্দেশনা দিয়েছেন ওখানে ওই পরিমাণে বাদত করার নাম নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের আত্মা তাহলে পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে চার নম্বরে কাইফিয়াতের দিক থেকে মিল থাকতে হবে কাইফিয়াত মানে পদ্ধতি নবী সাল্লাম অজু যেভাবে করেছেন আমার অজুটা যদি সেইভাবে না হয় নবী সাল্লাম প্রথমে হাতের কবজি পর্যন্ত ধুইছেন তারপরে কুলি করছেন তারপরে নাকে পানি দিছেন তারপরে মুখমন্ডল ধুইছেন তারপরে এইভাবে করে লাস্টে যাই পা ধুইছেন এখন আমি যদি বলি শুনেন শীতের দিন মোজা খুলছি আগে পা থেকে শুরু করি আগে ভালো করে পাটা ধুয়ে ফেলি তারপরে হাত ধুই তারপরে মুখ ধুই তারপরে মাথা মাসে করে কাজ সবগুলো করলাম কিন্তু আগেরটা পরে পরটা আগে আমার অজু হবে হবে না কেন এখানে না হওয়ার কারণ কি সিস্টেমের আত্মাবা হয় নাই কাইফিয়াতের আত্মাবা হয় নাই নবী সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করার নাম এত্তাবা যেটা পরে করছেন সেটা পরে করার নাম এত্তাবা আগেরটা পরে পরেরটা আগে হয়ে গেলে আর এত্তাবা থাকলো না পাঁচ নম্বরে মাকানের দিক থেকে মিল থাকতে হবে স্থানের দিক থেকে মিল থাকতে হবে যেমন আরাফাতের ময়দানে নবী সাল্লাম দোয়া করেছেন অবস্থান করেছেন জিলহজ মাসের নয় তারিখে ওই সময় লক্ষ লক্ষ মানুষ আরাপার ময়দানে কত কষ্ট টয়লেটের লম্বা সিরিয়াল পঞ্চাশ জন ষাট জন কত কষ্ট এখন যদি বলি বাইরা শোনেন হেমায়তপুরের বাইরা শোনেন আরাপাতের ময়দান কিন্তু খালি পড়ে রয়েছে এই সুযোগ আর পাইবেন না সবাই মিলে চলে যান একদিন গিয়ে সারাদিন আরাফাতের ময়দানে বসেন আরাফাতের ময়দানে অবস্থান করেন দোয়া করেন এখন যাই যদি আরাফাতের ময়দানে সারা এক মাসও বসে থাকেন হবে আবাদত হবে এখন আরাফাতের ময়দান ওই হেমায়তপুরের এই ময়দানের যে দাম আরাফাতের ময়দানের একই দাম আলাদা কোনো ফজিলত নাই ওই আরাফাতের ময়দান এখন এই হেমায়তপুরের এই ময়দান যা আরাফাতের ময়দানে তা কিন্তু একদিন জিলহজ মাসের নয় তারিখ ওখানে শুধু ডুবতে পারলে সীমানার মধ্যে হজ ওই দিন এটার এত দাম খাই রূপ দোয়া এ দোয়া আরাফা দুনিয়ার শ্রেষ্ঠতম দোয়া এই আরাফার ময়দানের দোয়া তাহলে এইটা একটা জাগার সাথে স্থানের সাথে সম্পৃক্ত এখন আরাফার ময়দান ছাড়া অন্য কোথাও গিয়ে যদি অবস্থান করে হজ হবে তাহলে স্থানে স্থানে মিলতে হবে আবার জামানে জামানে মিলতে হবে সময়ে সময়ে মিলতে হবে ওই সময়ে জিলহজ মাসের নয় তারিখে ওই দিনের সাথে মিলতে হবে অন্য দিন গেলে আরাফাতের ময়দানের সেই ফজিলতা আর পাওয়া যাবে এই ছয়টা দিক অনুসরণ করে নবী সাল্লা সাল্লামের সুন্নতের এত্তবা করতে হবে এত্তবার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে এত্তবা করার আগে সিগন্যালটা দেখে নিতে হবে কি দেখতে হবে সিগন্যাল দেখতে হবে মানে আমি এমন রাস্তা অতিক্রম করব যেই জায়গার পরে তিন রাস্তার মোড় চার রাস্তার মোড় আছে চারিদিক থেকে গাড়ি আসতেছে আমি রাস্তা অতিক্রম করার আগে যেমন বাতের দিকে তাকাই নবী সাল্লাসাল্লামের সন্ন্যতের আত্মাবা করার আগে ওই দলিলটার দিকে তাকাইতে হবে আমি যেই নবী সালামের সন্ন্যতের অনুসরণ করতে যাচ্ছি এটার গ্রিন সিগন্যাল এটার দলিল সহি বিশুদ্ধ আছে কিনা যদি থাকে এটা করা যাবে যদি দলিল নাই তাহলে এটা করা যাবে না দলিল নাই করা যাবে না এখন যদি বলি যে এটা যে করা যাবে না এটার দলিল কই পাইছে এটা যে বেদাত এটা দলিল দেখাও কোন হাতিসে পাইছ কোন কিতাবে পাইছ কোথায় পাইছ এটা বেদাত তো এটা তো কোথাও পাওয়া যাবে না এটা যদি পাওয়াই যেত দলিলে থাকতো তাহলে তো এটা সুন্নত হয়ে যেত যেটা সুন্নত না যেটা বেদাত সেটার কোনো দলিল খুঁজে কোথাও পাওয়া যাবে না দলিল না থাকাটাই এটা বেদাত হওয়ার জন্য দলিল আর যদি এটার সপক্ষে দলিল থাকে তখন এটা আর বেদাত হয় না এটা হয়ে যায় কি সন্ন্যত তাহলে প্রত্যেকটি এবাদত আমার হইতে হবে নবী সাল্লামের সুন্নতের এত্তেবা অনুসারে এই সুন্নতের এত্তেবা করলে আল্লাপাক কত পুরস্কার দিবেন সুহান আল্লাহ আল্লাহ বলেন সুন্নতের এত্তেবা করলে আমার নবীর সুন্নত অনুসরণ করলে ইউহবিব কোমল্লা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মহব্বত করবেন সুহান আল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সকল খাতা মাফ করে দিবেন নবী সাল্লামের সুন্নতের এত্তাবা করে যদি বান্দা চলে আল্লাহ পাক এত খুশি হন বান্দাকে মহব্বত করা শুরু করেন বান্দার সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন সুহান আল্লাহ তাহলে বার কত ফজিলত আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ ইল্লা আবা শুধু তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করে সাহাবাইকার জিজ্ঞাসা করলেন কারা আপনাকে অস্বীকার করে আল্লাহ রসুল সাল্লাম বলেন মান আতানি দাখাল আল জান্না আসানি ফাকাদ আবা যে আমার অনুসরণ করে যে আমার এত্তেবা করে সে জান্নাতে যাবে যে আমার এত্তেবা থেকে দূরে থাকে সে আমার সন্ন্যতকে আমার এত্তেবাকে অস্বীকার করে তাহলে নবী সাল্লামের এত্তেবা করলে জান্নাত পাওয়া যাবে এত্তেবা নাই জান্নাত পাওয়া যাবে না বরং বেদাত করলে এত্তেবার বাহিরে চলে গেলে তাদের জন্য নবী সালাম জাহান নামের হুঁশিয়ারি দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন খবরদার নতুন নতুন জিনিস বানানো নতুন নতুন এবাদত বানানো থেকে সাবধান কারণ নতুন নতুন যত এবাদত যত আমল যত আকিদা বানাইবা এগুলা সবগুলা হলো বেদাহ ওয়াকুল্লু বেদাতিন দলালা সমস্ত বেদাত হলো দলালা সমস্ত বেদাত হলো গুমরাহি ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার সমস্ত গুমরাহি সমস্ত দলালা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে তাহলে সুন্নতের এত্তেবার বাহিরে গেলে বেদাত করলে ওই বেদাতের পরিণাম হলো কি জাহান্নাম তাহলে সব সময় একজন মুমিন থাকতে হবে সুন্নতের এত্তেবার ভিতরে সুন্নতের অনুসরণের ভিতরে এবার আমরা আসি সুন্নতের এত্তেবা না করে বরং বেদাতের অনুসরণ করে আমাদের অসংখ্য আকিদা অসংখ্য এবাদত আজকে সমাজে আমাদের মাঝে বিদ্যমান আছে কি নাই সন্ন্যতের বাহিরে আমাদের আকিদা অসংখ্য আকিদা আছে কি নাই কয়েকটা শোনেন যেই গুলো সন্ন্যতের মধ্যে নাই এই গুলো সন্ন্যতের বাহিরের আকেইদা এক নম্বর আকেইদা আল্লাহ রব্বুল আলমিন কোথায় যে আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় এই জায়গায় যদি জিজ্ঞাসা করেন আমাদের সমাজের অসংখ্য ভাই বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই বলেন তো দেখে আইন আল্লাহ কয়েক ধরনের উত্তর পাওয়া যাবে এক ধরনের উত্তর হল খবরদার এই জাতীয় প্রশ্ন করা যাবে না এটা প্রশ্ন করাই বেয়াদবি খবরদার আল্লাহ কোথায় এটার আবার প্রশ্ন করে কিভাবে এটা প্রশ্ন করা যাবে না এটা হলো এক ধরনের জবাব আরেক ধরনের জবাব হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান সব জায়গায় আছে এরকম একজন বল আবার এক ধরনের জবাব পাওয়া যাবে আরে এটা বলা লাগে নাকি আল্লাহ তো মোমিনের কলবের ভিতরে কয়েক ধরনের উত্তর পাবেন বাংলাদেশে আপনি রাস্তায় ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে দেখবেন একটা জরিপ করবেন একটা গবেষণা করবেন যে কয় ধরনের উত্তর পাওয়া যাবে এক ধরনের উত্তর পাওয়া যাবে খবরদার এটা প্রশ্ন করা যাবে না আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসা করা যায় নাকি এটা জিজ্ঞাসা করলে ইমান চলে যায় আরেকটা হইল যে আল্লাহ সব জায়গায় আছেন আরেকটা হইল যে আল্লাহ মমিনের কালবের ভিতরে আছেন আরেকটা হইল যে আল্লাহ মাঝে মাঝে বান্দার ভিতরে ঢুকেন মাঝে মাঝে বান্দা আল্লাহর ভিতরে ঢুকে না এই জাতীয় গুলো বাংলাদেশে আছে কি নেই এই গুলো সুন্নতি আকিদা না এই গুলো সুন্নতের বাহিরে বেদাতি আকিদা প্রথম উত্তরে আসি যদি কেউ বলে যে আল্লাহ কোথায় প্রশ্নই করা যাবে না এটা বেয়াদবি এটা ইমানের সমস্যা খবরদার আল্লাহ কোথায় প্রশ্ন করিও না এই প্রশ্নটা সর্বপ্রথম করেছেন কে আল্লাহ রসুল সাল্লাম নবী সাল্লাম একজন দাসীকে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ এই দাসী বলো দেখি আল্লাহ কোথায় প্রশ্ন করছেন না তাহলে এটা যদি প্রশ্নই করা না যায় এটা যদি বেয়াদবি হয় তাহলে কাজটা তো নবী সাল্লাম নিজেই করেছেন আল্লাহ রসুল সাল্লাম নিজেই প্রশ্ন করেছেন এবং প্রশ্নটা ইমানের পরীক্ষা করার জন্য যে সে ইমানদার কিনা এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরেই নবী সালাম বলছেন মুকমিনা এ তো মুকমিনা ইমানদার নারী সুহার আল্লাহ তাহলে ইমানদার পরীক্ষা করতে হলে আপনি সারাদিন সব পরীক্ষা করা লাগবে না দুই একটা প্রশ্ন টিপ দিলে বোঝা যায় যেমন বাত অনেকগুলার মধ্য থেকে আপনি দু তিনটা বাত টিপ দিলে বোঝা যায় পুরা পাতিলের বাতের কি অবস্থা ঠিক আল্লাহ রসুল সাল্লাম তাকে দুটা প্রশ্ন করে ইমানের পরীক্ষা নিছেন এক নম্বরটা জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ তাহলে এটা জিজ্ঞাসা করা এটা জানা ইমানের অংশ এটা বেয়াদবি না দুই নম্বর যদি বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান তা আল্লাহ সুবান তারা যদি সব জায়গায় থাকেন তাহলে দোয়া করার সময় হাত কোন দিকে উঠে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যদি আল্লাহ রব্বুল আলমিন চারিদিকে থাকেন তাহলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আদা এই হাত চারিদিকে ঘোরার কথা না হাত চারিদিকে ঘুরে না কেন হাত খালি উপরের দিকে কেন আল্লাহ যদি চারিদিকে তা আল্লাহর চারিদিকে হাত ঘুরে ঘুরে বলতে হবে না কি বলেন কিন্তু হাত তো ঘুরে না হাত খালি কোন দিকে যায় উপরের দিকে যায় আবার ওয়াজ মাহফিলে মাওলার জিকির করতে করতে মাওলার সন্ধানে মাওলারে পাওয়ার জন্য বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে মাওলা যদি চারিদিকে থাকে নিচের দিকেও থাকে দৌড়াই কবরস্থানে কবরের ভিতরেও ঢুকে যাওয়ার কথা যে মাওলারে খুঁজতে খুঁজতে নিচের দিকে খুঁজতেছে অথবা গর্ত করা শুরু করছে যে মাওলার খুঁজে নিচের দিকে কি বলেন তাহলে মাওলা উপরের দিকে আমার মাওলা কোথায় মাওলা খুঁজতেছি তো মাওলার উপরে খুঁজি কেন কারণ আমার জবান যে সাক্ষ্য দিচ্ছে এই সাক্ষ্যটা সঠিক সাক্ষ্য না আমার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ফেতরত দিয়ে দিছেন আল্লাহ রব্বুল আলমিন হলেন উপরে আল্লাহর এলেম হলো সর্বত্র বিরাজমান আল্লাহর কুদরত সর্বত্র বিরাজমান আল্লাহর দৃষ্টিশক্তি সর্বত্র বিরাজমান আল্লাহর শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান আল্লাহ রব্বুল আলমী হলেন পিসামা এটা আল্লাপাক প্রত্যেক মানুষের ফেতরত প্রত্যেক মানুষের ভিতরে আল্লাপাক ঢুকাই দিচ্ছেন এই জন্য মাওলারা সবসময় উপরের দিকে খোঁজে একজন আরেকজনের প্রতি জুলুম করলে জিজ্ঞাসা করে একজন আরেকজনের বলে এই ভাই খবরদার আমার প্রতি জুলুম করিও না উপরওয়ালা কিন্তু আছে উপরওয়ালা দেখতেছে বলে না সাইরদিকওয়ালা দেখতেছে সাইরদিকওয়ালা আছে কথা কয় বলে কি কেউ উপরওয়ালা দেখতেছে উপরওয়ালা দেখতেছে আমার প্রতি জুলুম করতেছে কেউ কেউ বলেন আল্লাহ তো বলছেন তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি তোমরা যেখানে থাকো না কেন আমি তো সাথে তোমাদের একেবারে গাড়ের ও কাছাকাছি নিকটে আছি তোকে আল্লাহ তো নিকটে আছে বলছে শিক্ষিত শত্রু মূর্খ জাহেলের চাইতে ভালো না খারাপ মূর্খ বন্ধু শিক্ষিত শত্রু শত্রু শিক্ষিত হইলেও অনেক কিছু বুঝে আর বন্ধুটা মূর্খ হইলেও মূর্খতার কারণে জাহালতার কারণে অনেক কিছু বুঝে না এই জন্য আরবের কাফেরা অনেক প্রশ্ন নবী সাল্লামকে করে নাই কারণ এরা কাপের হলেও শিক্ষিত কাপের এরা সব জানে আরবি ভাষা বুঝে আরবি ভাষার পণ্ডিত কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বহু বচন ব্যবহার করছেন আল্লাহর ক্ষেত্রে কাফেরা কোনোদিন আসে জিজ্ঞাসা করে না এই মোহাম্মদ তুমি বলতেছো আমাদেরকে মাহবুদ একজন আল্লাহ একজন আল্লাহ নিজেই তো বহু বচন ব্যবহার করছেন এই প্রশ্নটা জীবনে একদিনও কাফেরারা কিন্তু করে না কাফেরারা করল না কেন কারণ এরা কাপের হইলেও শিক্ষিত কাপের এরা আরবি জানে আবার এই বাংলাদেশে আশেক রাসুল মাওলার আশেখ আবার প্রশ্ন করে আল্লাহ নিজেই তো বহু বচন ব্যবহার করছেন আল্লাহর সাথে আল্লাহর ওলি আউলিয়া আবদাল আওতা কুতুব গাউ সবাইকে নিয়ে আল্লাহ বিশ্ব পরিচালনা করে তাহলে এই আল্লাহর বন্ধু সাজছে কিন্তু জাহেল বন্ধু আর ওই কাফের আল্লাহর দুশ্মন কিন্তু সে শিক্ষিত দুশ্মন হে কিন্তু এই প্রশ্নটা করে নাই আর এই লোক জাহেল আল্লাহকে ভালোবাসতে যায় সেরেক করে বসে দিচ্ছে এজন্য আল্লাহ সাথে আছেন তার অর্থ হইল আল্লাহ রব্বুল আলমিনের মাইয়া অর্থাৎ আল্লাহর ন্যাক দৃষ্টি আল্লাহর রহমত তার সাথে আছে আল্লাহ সাথে সাথে ঘুরে না যেমন আমরা একজন আরেকজনকে বলি ভাই আমি কিন্তু আছি আপনার সাথে আপনি কাজ চালাই যান আমি আছি তার অর্থ কি আমি তার সাথে সাথে সবসময় ঘুরি ঘুরি না মানে আপনার কাজ করেন কোনো সমস্যা হলে আমার না আমি যত দূরে থাকি কোনো অসুবিধা নাই এর অর্থ হইল আমি আপনার সাথে আছি আচ্ছা আল্লাহ কোথায় কলবুমিন কলবের ভিতরে আল্লাহ অনেক প্রশ্নের অনেক ভাইদের জবাব যে আল্লাহ তো কালবের ভিতর কালবুল মোমেনে আরশোল্লাহ মুমিনের কলব আল্লাহর আরশ না এটা একটা জাল হাদিস মিথ্যা কথা মুমিনের কলব আল্লাহর আরশ নয় এটা সন্ন্যতের খেলা বাকি যায় তারপরে আল্লাহ বান্দার ভিতরে ঢুকে যায় বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যায় এটাও একটা সুন্নতের খেলা বেদাতি আকিদা তারপরে আহমদ এবং আহাদ দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই খালি একটা মিমের পর্দা আহমদের মিম এই পর্দাটা সরাই দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায় আল্লাহ হয়ে যায় না এটাও সুন্নতের খেলা বেদাহাতি আকিদা তাহলে আকিদার ক্ষেত্রেও সুন্নত মানতে হয় বেদাতে আকিদা পোষণ করা যায় না আকিদার ক্ষেত্রে বেদাত শিল্পের উপরে মানে আকিদার ক্ষেত্রে বেদাত করলে ইমান চলে যায় খালি মুশ্রিক হয় না মুশ্রিকের উপরে চলে যায় এজন্য আকিদার ক্ষেত্রেও সুন্নত মানতে হবে ঠিক একইভাবে আমালের ক্ষেত্রে আমলের ক্ষেত্রেও সুন্নত মানতে হবে সুন্নত দিয়ে জীবনটা সাজাইতে হবে নামাজ হবে কার পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লা ইসলামের সুন্নত অনুযায়ী অজু হবে কার মতো নবী সাল্লামের সুন্নত অনুযায়ী জিকির আসকার হবে কার মতো আল্লাহ রসুল সাল্লাহামের সুন্নত অনুযায়ী নবী সাল্লাহাম কি জীবনে জিকির করেন নাই করছেন বেশি বেশি জিকির করছেন আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো আমল বেশি বেশি করতে পারেন নাই তাহলে জিকির আজকার হবে কার মতো যে আল্লাহ রসুল সাল্লামের মতো আল্লাহ রসুল সাল্লাম খালি জিকির করেছেন এমন না সবচেয়ে বেশি আল্লাহ রবাহ আলমিনের জিকির করেছেন কোরআন কারিমে আল্লাহ রবাহ আলমিন কোন আমল বেশি বেশি করতে নির্দেশ দেন নাই একটা আমল আল্লাহ পাক বেশি বেশি করতে বলছেন সেটা হলো কোনটা আল্লাহর জিকির আল্লাহ সুবান বলছেন يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا الله رب العالمين বলেন হে ইমানদার উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে আল্লাহর জিকির করো আল্লাহর জিকিরের ক্ষেত্রে আল্লাহ পাক যিকরান কাসীরা ব্যবহার করছেন বেশি বেশি আল্লাহর জিকির করো তাহলে আল্লাহ রসুল সাল্লাম জিকির করেছেন বেশি বেশি সাহাবাইকরাম জিকির করেছেন বেশি বেশি এই জিকিরের তরিকা জিকিরের পদ্ধতিও হইতে হবে নবী সাল্লা সাল্লামের তরিকায় নবী সাল্লামের তরিকার বাহিরে কোন জিকির করলে ওই জিকির আল্লাহ আলমিন কবল করবেন না ঠিক দরুদ পড়তে হবে নবী সাল্লাহ আলহ্লামের তরিকায় কারণ দরুদ একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ রব্বুল আলমিন দরুদ পড়ার জন্য কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন আমার নবীর উপরে দরুদ পেশ করো বেশি বেশি করে আমার নবীর উপরে সালাম ফেস করো সোহান তাহলে নবী সাল্লাল্লাহু উপরে দরুদ পড়তে হবে বেশি বেশি দরুদ পেশ করতে হবে বেশি বেশি দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই এবাদতটাও করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় নবী সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতিতে নিজে বানায় বানায় নিজের পদ্ধতিতে দরুদ পড়া যাবে না কারণ দরুদ একটা গুরুত্বপূর্ণ এবাদত এখন নিজে কিছু কবিতা বানাই বা বিভিন্ন কবিদের কবিতা যদি আমি পড়তে থাকি এই কবিতাটাও আমাদের জন্য সুন্দর না দরুদের সুন্দর না এটা হলো দরুদের ক্ষেত্রে বেদাত মানে নবী সালামের উপরে দরুদ পড়তে গিয়ে নবী সালামের শেখানো দরুদ বাদ দিয়ে নিজেরা বানাই নিলাম বা বিভিন্ন কবিদের কবিতাকে এনে এনে দরুদ বানাই ফেললাম শেখ সাদি রহমতুল্লাহের কবিতা শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহের কবিতা বিভিন্ন কবিদের কবিতা অমুক বুজুর্গের বানানো একটা কবিতা সরফুদ্দিন বৈশিরির বানানো কবিতা অমুকের কবিতা তমুকের কবিতা এই সব কবিতা এনে যদি দরদ বানাই ফেলি এটাও নবিসামের সন্ন্যতের আত্মাবাদ বাহিরে এইটা দরুদের বেদাত এইরকম দরদ যদি সারা জিন্দিগি পড়ি সারা জীবন পড়ি আল্লাহ রব্বুল আলমিন এই দরুদ কবুল করবেন না তাহলে সুন্নত পদ্ধতিতে দরুদ অল্প পড়ি বেদাত পদ্ধতিতে অনেক দরুদ পড়ার চাইতে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্ট করে বলছেন আমালুন আমালিন পদ্ধতিতে অল্প আমল করা পদ্ধতিতে অনেক অনেক আমল করার চাইতে বেশি প্রিয় আল্লাহ এটাকে বেশি পছন্দ করেন এটাই বেশি কল্যাণকর অনেক ভাই বোনেরা আমাদের ময়দানে বস্তা বস্তা আমল নিয়ে তাকে তাকে আমল নিয়ে হাজির হবে কিন্তু সেখানে দেখা যাবে এই আমলগুলো নাই আমলগুলো বাদ আমলগুলো বাতিল হয়ে গেছে কারণ হলো এই আমলগুলো নবী সাল্লামের সুন্নত তরিকায় হয় নাই এই আমলগুলো বেদাতি পদ্ধতিতে হয়েছে সুন্নতের বাহিরে হয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই আবাদত গুলোকে গ্রহণ করেন নাই এই জন্য দরুদের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ করা লাগবে কেউ কেউ বলেন যে দরুদের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ কিভাবে করতে হয় দরুদ হল এনফেরাদি আবাদত দরুদ জামাতবদ্ধ আবাদত না দরুদ হল কি একাকে আবাদত দরুদ পড়ব একা একা দরুদ এই জামাতবদ্ধ মানে এক হাজার মানুষ নিয়ে একসাথে পড়ার আবাদত না এই জন্য দেখবেন হাদিসের মধ্যে যতগুলো হাদিস আছে দরুদের ব্যাপারে কোনো জায়গায় পাবেন না যে সাহাবাইকরাম পাঁচশো জন সাহাবি একত্রিত হয়ে একজনের নেতৃত্বে সবাই মিলে নবী সাল্লামের উপর দরুদ পেশ করছেন এরকম নজির এরকম হাদিস কোথাও পাওয়া যাবে তাহলে দরুদ তো পড়বো একা একা যখনই নবী সাল্লা ইসলামের নাম শুনবো তখন বলবো কি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দরুদ শেখানো আছে নামাজের বাহিরেও নবী সাল্লাম অনেকগুলো দরুদ শিখাইছেন প্রত্যেকটা হাদিসের কিতাবে দেখবেন বাবু সলাতে আলম নবী সাল্লু আলহি ওসাল্লাম নবী সাল্লামের উপরে দরুদের অধ্যায় এই নামে একটা অধ্যায় আছে সেই অধ্যায়গুলোতে অসংখ্য সহি হাদিস আছে যে হাদিসগুলোতে আল্লাহ রসুল সাল্লাম দরুদ কেমনে পেশ করতে হবে দরুদ কেমনে পড়তে হবে এইগুলো নবী সাল্লাম শিখাই দিচ্ছেন সেখান থেকে দরুদ গুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। মুখস্থ করে ওই দরুদ গুলো পড়ব আজকে আমাদের সমাজে দরুদে মাহি দরুদে হাজারি দরুদে লাখি দরুদে রুহি দরুদে তুনাজ্জি এইরকম কত রকমের দরুদ দেখবেন যে বিভিন্ন বইতেও লেখা আছে বিভিন্ন নামে দরুদ আর দরুদ এটা পড়লে এক লক্ষ সওয়াব এটা পড়লে দুই লক্ষ সওয়াব এটা পড়লে এত কোটি সওয়াব এটা পড়লে সাগরের মাছও তার জন্য দোয়া করে এটা পড়লে আসমানের ফেরস্তা তার জন্য দোয়া করে এগুলো সব মিথ্যা কথা মানে এই মিথ্যা প্রতিরোধ লেখে লেখে মিথ্যা দরুদ অনেকে বানায় বানায় বইয়ের মধ্যে দিয়ে দিছে মনে হয় যে এটা যে কেউ বানাইতে পারে যে কারো এখতিয়ার আছে আবার একজন আরেকজনকে বলে এটা আমাদের অমুক বুজুর্গ সকালবেলা এতবার পড়ছে অমুক বুজুর্গ সন্ধ্যার সময় এত এতবার পড়ছে অমুক বুজুর্গ রাত্রে ঘুমানোর সময় এতবার পড়ছে তো অমুক বুজুর্গ পড়ছে আমাদের কি হয়েছে অমুক বুজুর্গ পড়ছে এই জন্য আমাদেরকে পড়তে হবে আমাদেরকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই দৌড়টা এইভাবে পড়ছেন কিনা নবী সাল্লামের সাহাবিরা পড়ছেন কিনা যদি নবী সালাম পড়েন পড়তে বলেন সাহাবিরা পড়েন তাহলে এই দরুদটা আমার জন্য সন্ন্যত যদি না পড়েন না পড়তে বলেন তাহলে এই দরুদ আমার জন্য সন্ন্যত নয় আচ্ছা এবার আসেন আরেকটা প্রশ্নের জবাব জানতে হবে সেটা হলো নবী সাল্লাম যা করেছেন সব কি আমাদের জন্য সন্ন্যত কিনা আরেকটা হলো নবী সাল্লাম না করলে সেটা সুন্নত হয় কিনা এটাও জানা দরকার তাহলে নবী সাল্লাম যা করেছেন এই সব কিছু আমাদের জন্য করা সুন্নত নয় নবী সাল্লাহ এগারো জন বিয়ে করেছেন এটা আমাদের জন্য কি সুন্নত নবী সাল্লাহ আলহ্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত এটা কি আমাদের জন্য সবার জন্য সুন্দর যে তাহলে বোঝা যায় যে নবী সাল্লা ইসলামের সমস্ত কর্মকাণ্ড সকল আমল উন্মতর জন্য সুন্নত নয় এটা আবার বুঝবেন কেমনে নবী সাল্লা ইসলামের কর্মকাণ্ড গুলো আমাল গুলোকে তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে একটা হলো নবী সাল্লামের নিজের ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে যেগুলো নবী সাল্লাম নিজে পছন্দ করতেন নিজে ভালোবাসতেন কিন্তু সাহাবিদেরকে উম্মতকে করার জন্য নির্দেশ দেন নাই যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক খাবার পছন্দ করতেন এগুলো নিজে খাইতেন কিন্তু অম্মতকে বলেন নাই যে আমি এই খাবার পছন্দ করি আমার অম্মত তোমরা ওই খাবার বেশি বেশি খাই এরকম নবী সাল্লাম নির্দেশনা দেন নাই তাহলে কি ওই খাবার গুলো খাওয়া অম্মতের জন্য সুন্দর কিনা বলেন তো দেখি যে খাবার গুলো নবী সাল্লাম বেশি বেশি খাইতেন ওই খাবার গুলো খাওয়া কি সুন্নত অথবা যেগুলো নবী সাল্লাম খান নাই ওগুলা খাওয়া বেদাত কিনা যে তাহলে বোঝা যায় যে নবী সাল্লাম যা যা খেয়েছেন এগুলো যদি কেউ মোহব্বত করে যে নবী সাল্লাম খেয়েছেন আমি ওই খাবারটা খাই পছন্দ করি এটা নবী সাল্লামের মহব্বতের স্বভাব পাওয়া যাবে এটাকে শরীয়তের ভাষা বলা হয় মিনাল আদা ওয়াল কিন্তু এটা উন্মতের জন্য সুন্নাত নয় নবী সাল্লাম যে পোশাক গুলো যে কোম্পানির কাপড় গায়ে দিচ্ছেন ওই কোম্পানির কাপড় এখন পৃথিবীতে আছে যদি বলি যে নবী সালাম যেই কোম্পানির যেই কাপড় পরছেন ওইটাই শূন্য তাহলে তো বর্তমান পৃথিবীতে কেউ এই তুলে করে নেই কারণ ওই কোম্পানি তো নেই তাহলে নবী সাল্লামের পোশাক আদি পোশাক আদির ক্ষেত্রে নবী সালাম যে নীতিমালা দিয়েছেন সেই নীতিমালাগুলো শূন্য কিন্তু নবী সালাম যেই ধরনের পোশাক পরিধান করেছেন ওই পোশাক আজকের দুনিয়াতে ওইরকম কাপড়ও নাই ওই রকম ধরনও নাই তাহলে বোঝা যায় এটা উন্মতের জন্য সন্ন্যত না নবী সাল্লামের জন্য কিছু আমল আছে খাস আল্লাহ পাক এগুলো খাস করে দিয়েছেন যেমন নবী সাল্লাম বিবাহ করেছেন একাধিক যেই বিবাহের সংখ্যা এটা নবী সাল্লাম আল্লাহর সিদ্ধান্ত ক্রমে নবী সাল্লাম এই বিবাহগুলো করেছেন আল্লাহ পাক আবার বলে দিয়েছেন খালেসাত এগুলো শুধুমাত্র মুমিনদের জন্য খালেস অন্য কারো জন্য নয় এজন্য এটা উন্মতের জন্য সুন্নত নয় তাহাজুদের নামাজ নবী সাল্লামের জন্য ফরজ ছিল উম্মতের জন্য তাহাজুদের সলা না ফেলা তার আল্লাহ নকল করে দিয়েছেন ফরজ করার জন্য তাহলে বোঝা গেল যে নবী সাল্লামের জন্য যে আবাদত গুলো যে আমল গুলো খাস এগুলো উন্মতের জন্য প্রযোজ্য নয় আবার নবী সাল্লাম যেগুলো করেছেন করতে বলেছেন সরিয়ে হিসাবে নির্দেশনা দিয়েছেন এই আমালগুলো উম্মতের জন্য করা হলো শূন্য তো নবী সাল্লাম দাঁড়ায় প্রস্তাব করছেন আমরা তো দাঁড়ায় প্রস্তাব করি না কি বলেন এটা সুন্নত না কেউ কেউ বলেন যে ভাই তোমরা তো হাদিস মানো তা হাদিসে তো এটাও আছে তো এটা আমল করো না কেন এটা তো আমল করি আমরা করি না কে বলছে কি করেন না আপনারা যদি কোনো ভাই অসুস্থ হয়ে যায় বসতে পারেন না তাহলে কি তিনি প্রস্রাব করা লাগবে না তিনি অসুস্থতার কারণে বসতে পারতেছেন না তাকে তো প্রস্রাব করা লাগবে তিনি এমন জায়গায় গেছেন যেই জায়গায় চারিদিকে ময়লা আবর্জনা বসার মতো কোনো পরিবেশ নাই তো তিনি সেখানে প্রস্রাব করা লাগবে না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এখানে করেছেন একটা বিশেষ পরিস্থিতিতে ওই জায়গাটা ময়লা আবর্জনার জায়গা ওখানে বসলে কাপড় চোপড়ে ময়লা লাগতে পারে এই জন্য নবী সাল্লাম বসেন নাই কোন কোন মহাদ্দেশিকেরাম বলছেন তিনি অসুস্থ ছিলেন এই জন্য বসেন নাই তাহলে ওম্মত অসুস্থ হলে কিভাবে আমল করতে হবে ওই পরিস্থিতির শিকার হলে কিভাবে আমল করতে হবে এটা দেখানোর জন্য নবী সাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করেছেন এটাও নবী সাল্লামের সুন্নত তবে সবসময়ের সুন্নত না আমরা একটু আগে বলছি এফতামা করতে হবে নবীন সাল্লাম যখন যেখানে যে অবস্থায় করেছে এক অবস্থাটা অন্য অবস্থায় করা যাবে না এটার নাম হলো নবী সাল্লামের আত্মামা আচ্ছা এখন আসেন আমরা নবী সাল্লাম না করলে যদি সেটা সুন্নত না হয় বেদাত হয় তো নবী সাল্লাম তো কোনোদিন আজান দেন নবী সাল্লামকে মোয়াজ ছিলেন নবী সাল্লাম ছিলেন কি ইমাম তো নবী সাল্লাম তো আজান দেন নাই নবী সাল্লাম তো মুসল্লি হন নাই ইমাম হয়েছেন মুক্তাদি হন নাই মুসল্লি হন নাই তাহলে কি মুসল্লি হওয়া তো সুন্নতের বিপরীত কি বলেন আজান দেওয়া তো সুন্নতের বিপরীত নবী সাল্লাম করা জরুরি বিষয় না সুন্নতের বিষয় হলো নবী সাল্লাম করেছেন করার নির্দেশ দিয়েছেন অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন এরকম যদি হয় তখন এটার নাম হল সুন্নত নবী সালাম করেছেন অথবা করতে বলেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন এটার নাম হলো সুন্নত আচ্ছা এখন কথা হলো নবী সাল্লাম অনেক কাজ করেন নাই যেগুলো আমরা এখন করি তাহলে কি এগুলো সব বেদাত যেমন আমরা বিমানে করে হজে যাই নবী সাল্লাম হজে গেছেন কিভাবে হেঁটে আমরা যাই কিসে বিমানে তাহলে তো নবী সাল্লামের সাথে মিলে নাই নবী সাল্লাহ আলহিম ওই সময়ে যে কোরআন রেখে গেছেন ওই কোরআন কারিমের মধ্যে জবর জের ফেস নোক্তা এগুলো ছিল না তাহলে আমাদের কোরআনের মধ্যে এগুলো আছে তাহলে তো এটা সুন্নত অনুযায়ী হয় নাই নবী সাল্লামের যুগে বোখারি ছিল না মুসলিম ছিল না তিরমিজি ছিল না হাদিসের কিতাব ছিল না তাহলে তো এগুলো পরে হয়েছে এগুলো তাহলে বেদাত নবী সাল্লামের যুগে এখনকার জমানার মাদ্রাসার মতো মাদ্রাসা ছিল না তাহলে এখন তো আমরা যে মাদ্রাসা পড়াই এটাও কি বেদাত নবী সাল্লামের যুগের মসজিদগুলো কাঁচা মসজিদ ছিল এখন পাকা মসজিদ আবার এসি লাগানো আবার নতুন নতুন টাইলস লাগানো ফ্যান লাগানো তাহলে এগুলো তো মিলে নাই এই মায়কে আমরা ওয়াশ করি মায়কে গুলো তো নবী সাল্লামের যুগে এইভাবে ছিল না তাহলে এখানে ওয়াশ করো কি বেদাত এরকম অসংখ্য জিনিস আমরা খুঁজে পাবো যেগুলো নবী সাল্লাম ব্যবহার করেন নাই অথবা নবী সাল্লামের যুগে এগুলো ছিল না তাহলে এগুলো কি বেদাত কেন বেদাত না মনে রাখতে হবে বেদাত হয় দিন দিনের ভিতরে এবাদতের ভিতরে শূন্যতার বেদাত এবাদতের জন্য দিনের জন্য এবাদতের উপকরণ দিনের উপকরণ বেদাত হয় না যেই জিনিসটা আমি নতুন দেখতেছি এটা দেখতে হবে এটা কি এবাদত নাকি এবাদতের উপকরণ এটা কি দিনের ভিতরে নাকি এটা দিনের জন্য যদি এটা দিনের জন্য হয় এবাদতের উপকরণ হয় তাহলে এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই কিন্তু যদি এটা এবাদতের ভিতরে হয় তখন এটার সাথে সুন্নতার বেদাতের সম্পর্ক হবে যেমন মসজিদ টাইলস করা প্যান লাগানো এসি লাগানো যত অত্যাধুনিক করা হচ্ছে এটা হলো সলাতের জন্য এবাদতের জন্য আমলের জন্য এটা এবাদত না কিন্তু মসজিদ উন্নত করার পরে মসজিদের ভিতরে জুমার নামাজ দুই রাকাতের জুমার নামাজ চার রেখাত পড়া যাবে না যদি চার রেখাত পড়া হয় তখন সেটা আর সুন্নত থাকবে না সেটা হয়ে যাবে কি বেদাত কারণ এটা আমলের ভিতরে দিনের ভিতরে এবাদতের ভিতরে নতুন ঢুকানো হয়েছে নবী সাল্লা ইসলামের যুগে কোরআনে কারিমের মধ্যে হরকত নোক্তা এগুলো ছিল না এগুলো দেওয়া হয়েছে কোরআন বোঝার জন্য কোরআন জানার জন্য কোরআন তালাবাতের সুবিধার জন্য এগুলা কোরআনে কারিমের ভিতরে কোনো আয়াত বাড়ানো হয় নাই কোনো আয়াত কমানো হয় নাই কোরআন আগের মতোই আছে এগুলো শুধু কোরআন বোঝার জন্য জানার জন্য ঠিক একইভাবে বিমানে করে আমরা হজে যাই এটা হলো এবাদতের একটা উপকরণ হজে যাওয়ার একটা মাধ্যম এটা দিনের জন্য হজের জন্য এবাদতের জন্য কিন্তু সেখানে যাওয়ার পরে যদি বলি যে আগে আগের যুগে মানুষ এত কষ্ট করে এসেছেন তখন তাওয়াপ করতেন সাতবার এখন যেহেতু নতুন করে আমরা এখন বিমানে করে যাচ্ছি অত্যাধুনিক বাহনে যাচ্ছি সুতরাং এখন তাও সাতবার করলে হবে না আটবার করি তখন সেটা হবে কি সেটা হবে বেদাত তাওয়াপের ক্ষেত্রে বাড়ানো কমানো যাবে না সাবা মারোয়ার সাইর ক্ষেত্রে বাড়ানো কমানো যাবে না আরাফার ময়দানের তারিখ পরিবর্তন করা যাবে না ওগুলোর সাথে সুন্নত বেদাতের সম্পর্ক কিন্তু আমি বিমানে গেলাম না পানির জাহাজে গেলাম না কিসে গেলাম এটার সাথে সন্ন্যত বেদাহাতের সম্পর্ক নয় এরপর আমরা যদি বলি যে নবী সাল্লা সাল্লামের যুগে তো এরকম মাইক ছিল না বা আরো অত্যাধুনিক যে ক্যামেরা ছিল না ভিডিও ছিল না এগুলো দিনের জন্য দিনের প্রচার প্রসারের জন্য দিনের দাওয়াত ও তাবলিগের জন্য এগুলো দিন না কিন্তু এগুলো পাওয়ার পরে নিজে বানায় বানায় হরিণীর কিচ্ছা নিজে বানায় বানায় বিভিন্ন ধরনের মিথ্যা কিচ্ছা কাহিনী এই মায়কে বলা এই মায়কে বিভিন্ন রং বেরঙ্গের গান গাওয়া এই মায়কে বিভিন্ন রকমের সুর দিয়ে দিয়ে মানুষকে আকৃষ্ট করা এগুলো দিনের জন্য নয় অর্থাৎ এগুলো দিনের ভিতরের জিনিস এগুলো হবে শূন্যতার বেদাতের মধ্যে অর্থাৎ এগুলো পাওয়ার কারণে ওয়াজ মাহফিলের সুন্নত সুন্নত থেকে বাহিরে যাওয়া যাবে না ওয়াজ মাহফিল মাইক সারা যেমন ছিল মাইক হইলেও তেমন হইতে হবে কিন্তু মাইকটা এবাদতের উপকরণ ওই ওয়াজ শোনার উপকরণ এই জন্য এটার সাথে সুন্নত হাতের সম্পর্ক নাই অনেকে এগুলাকে তালগোল পাকায় ফেলা যখন আপনি বলবেন যে ভাই এটা এটা বেদাত এটা বেদাত মিয়া এই মায়ক তো বেদাত মিয়া তুমিও তো বেদাত তুমি নবী সালামের যুগে ছিল নাকি তুমিও তো নতুন আসছো তো তুমিও তো বেদাত মানে বুঝাতে চায় সব বেদাত বেদাতে কোনো অসুবিধা নেই কিন্তু বেদাত যে কত মারাত্মক যে বেদাতের পরিণতি নবী সাল্লাম জাহান নামের কথা বলছেন সুতরাং এই বেদাতকারী নবী সাল্লাহ সাল্লামের সাপাত পাবে না হাউজে কাউসারের পানি পাবে না ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা এদিকে খেয়াল রাখতে হবে যে বেদাত থেকে সব সময় সতর্ক থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে বেদাতের দলিল খোঁজা পাবে না সুন্নতের দলিল খুঁজতে হবে কিন্তু আমাদের সমাজে এখন সুন্নতের দলিল খুঁজে না বেদাতের দলিল খুঁজে যখন আপনি বলবেন যে ভাই এটা বেদাত এটা কোন কিতাবে পাইছ কোন হাদিসে পাইছ কোথায় পাইছ দেখাও বেদাহাতের দলিল খুঁজে কি জাহালত কি মূর্খতা সমাজে বিস্তার করতেছে বলে যে এটা কই পাইছ বেদাত তো এটা যদি পাইতামে হাদিসে থাকতো তাহলে এটা বেদাত হইতো না আমি সবসময় উদাহরণ দিয়ে থাকি যে পার্শ্ববর্তী সুন্দর একটা বাড়ি দেখা যাইতেছে আমি বললাম যে ভাই বাড়ি এটা তো আমার না আমি এখানে ঘোষণা দিলাম যে ভাই যে সুন্দর একটা বাড়ি দেখতেছেন বাড়ি এটা কিন্তু আমি ডক্টর ইমাম চাইলেন না আপনারা সবাই বললেন যে সাহেব শুনেন কথাটা খুব ভালো কথা বলছেন খুব সুন্দর কথা বলছেন তবে বাড়ি এটা যে আপনার না এটার একটা দলিলটা দেখায় যান কবলাটা দেখান খতিয়ানটা দেখান কত সালে এটা জরিপ করছেন ওই কাগজগুলো দেখা যান একটু আচ্ছা তো বাড়ি এটা আমার না তো আমার কাছে এসব খতিয়ান কবলা দলিল এগুলো আসবো কোথা থেকে এগুলো বাড়ি এটা যিনি এই বাড়ির মালিক ওনার কাছে দলিল খতিয়ান ফজরা সব আছে আমি বাড়ি এটার মালিক না এই জন্য আমার কাছে কিছু নাই এখন যদি আমার কাছে এগুলো খোঁজেন তাহলে এই লোককে আমরা বলবো জাহেল এই লোক জাহালতার কারণে মূল মালিক ছিলেন আমার কাছে দলিল খুঁজতেছে সমাজে দেখা যায় বেদাত বললে বেদাতের দলিল খোঁজে ওইটা কোন হাদিসে পাইছ হাদিসে যদি এটা থাকতো তাহলে এটা বেদাত হতো নাকি এটা হাদিসে নাই আবার আরেকটা কথা বলা হয় যে মিয়া এটার কোথায় নিষেধ আছে দেখাও আল্লাহ রসুল নিষেধ করছে নাকি একদিন আমি এক বড় বুদ্ধিজীবীর মুখে শুনছি বাংলাদেশের একজন বড় বুদ্ধিজীবী তিনি বলতেছেন যে কোরআনে সৌরা আন্নাসার এগারো বারো এই দুটি আয়াতে আল্লাহ রব্বুল আলমীর সম্পদ বন্টন করছেন সম্পদ বন্টনের নীতিমালা দিচ্ছেন এখানে আল্লাহ আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন যে তোমাদের ছেলে মেয়েদের মধ্যে সম্পদ বন্টন হবে ছেলেরা পাবে দ্বিগুণ মেয়েরা পাবে এক গুণ অর্থাৎ দুই মেয়ের সমান সমান এক ছেলে এইভাবে সম্পদ বন্টন হবে তো একজন বুদ্ধিজীবী বলতেছেন যে এখানে আল্লাহ সুবান বলছেন যে দুইজন সমান একজন বলছেন ভালো কথা আল্লাহ বলছেন কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ কি এখানে নিষেধ করছে যে এক ছেলে সমান এক মেয়ে দিলে কোনো অসুবিধা হবে এটা কি এখানে নিষেধ করছে এটা যদি আমরা দিই অসুবিধা কি টেলিভিশনে বলতেছেন বলতেছেন যে এখানে আল্লাহ তো নিষেধ করে নাই আল্লাহ বলছেন না যে এইভাবে দেওয়ার জন্য মানে বেশি দিলে কি আল্লাহর আপত্তি আছে নাকি আল্লাহ তো এখানে নিষেধ করে না ঠিক একই ভাবে আমাদের সমাজে এরকম বলে যে মিয়া এটা তো অন্য অসুবিধা কি আল্লাহ রসুল নিষেধ করছে নাকি নবী সাল্লাম করেন নাই যদি আমরা বলি এটা নবী সাল্লাম করেন নাই সাহাবাই করেন নাই তো ভালো কথা করেন নাই মেনে নিলাম তা আমরা করলে কি নবী সাল্লাম নিষেধ করছেন নাকি বেদাত হওয়ার জন্য নবী সাল্লামের নিষেধাজ্ঞা পাওয়া জরুরি না নবী সাল্লাম করেন নাই বাস এখানে করাটাই বেদাতের জন্য দলিল বেদাতের জন্য যথেষ্ট প্রসিদ্ধ হাদিস যখন বাইতুল্লাহ তাওয়াব করতেছিলেন বাইতুল্লাহ কোনগুলো সবগুলো স্পর্শ করতেছিলেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা বাধা দিলেন বললেন যে নবী সাল্লাহ ইসলাম স্পর্শ করেছেন হাজরা সোয়াদ আর রোকনে ইয়াবেনি বাকি দুটা তো নবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট করেন নাই তখন মাবিয়ার বলছিলেন নবী সাল্লাম করেন নাই আমরা যদি করি বায়তুল্লাহর ভিতরে তাহলে কি কোনো অসুবিধা আছে এটা তো আল্লাহর ঘর এটা ধরছি স্পর্শ করলাম আল্লাহর ঘর তো মোবারক লাল্লাদি বিবাক্ষাতা মোবারক এটা বরকত নয় এটা ধরলাম অসুবিধা কি তখন আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সাহেব এসে উপস্থিত হয়ে গেছেন তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমরা সংক্ষিপ্তভাবে সুন্নত এবং বেদাত সম্পর্কে আলোচনা করেছি আমরা এই বিষয়ে আরো জানার আরো বোঝার চেষ্টা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ আমাদের সমাজে আমরা এখন সুন্নত কোনটা বেদাত কোনটা এটাই বুঝি না এবং দুটাকে আলাদা করতে পারি না এই ক্ষেত্রে আমাদের ভালোভাবে সুন্নত জানা বেদাত বোঝা এটা আমাদের জন্য খুবই জরুরি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেরেক মুক্ত তাওহিদ ইমান নসিব করুন আল্লাহ আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন আল্লাহ রব্বুল আলমিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবল ও মঞ্জুর করে নিন শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সবারের সাথে মনোযোগের সাথে দিনই কথাগুলো আলোচনাগুলো শোনার বুঝার আমল করার আল্লাহাক তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লা আলমিন এই এলাকাবাসীকে কবল মঞ্জুর করে নিন এই এলাকাবাসী ভাই বোনদেরকে আল্লাহ বেদাত বুঝার বেদাত থেকে মুক্ত থাকার এবং সুন্নতের আত্মাবা করার আল্লাহ তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক